আবু সালামাহ ইবনু আব্দুর রহমান রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি আয়সা রদিল্লাহ তাল্লাহাকে জিজ্ঞেস করেন রমজান মাসে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সালাদ কেমন ছিল তিনি বললেন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম রমজান মাসে এবং অন্যান্য সময় রাতে এগারো রাকাতের অধিক সালাত আদায় করতেন না তিনি চার রাকাত সালাত আদায় করতেন তুমি সেই সালাতে সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না অতপর চার রাকাত সালাত আদায় করতেন এর সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না অতপর তিনি তিন রাকাত অর্থাৎ বেতর সালাত আদায় করতেন আয়সা রদিয়াল্লাহ তালাহা বলেন একদা আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল আপনি কি বেতরের পূর্বে ঘুমিয়ে থাকেন তিনি ইরশাদ করলেন আমার চোখ দুটি ঘুমায় কিন্তু আমার হৃদয় ঘুমায় না